قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال إسباب الغدوء على المصاره وكثرة الخطاء إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সুরতে ইউসুফ বিদারি হেকমতে লোকমানে মা করিয়ে কুরআনে বারি আই দিলে সাদে মানে মা বালাগালোলা কশাবদ্দুজা বিজমালিহি سنت جمیع کی سولی وہ زمانہ میں معزز تھے قرآن ہو کر اور تم و ذلیل ہوئے ہیں تار کے کر بلغ العلا شا بھی جمالی سنت جمیوں پسالی تیرے محبوب کے رب شباہت لے کے آیا ہو حقیقت تو اس کو کر دے میں صورت لے کے آیا ہو سنت جمی سالی مجھے کو فوالو مسافر نہ سمجھو میں آیا نہیں ہو مجھے بلایا گیا ہو لولا کشفت جاد جمالی حسنت جميع أبصاره ہیرا نگر سے کا مجھے جلوے دانش فرنگ سرما ہے آنسو کا میرے کھا کے مدینہ الرسول بلغ لولا شفت تجا بجمالی حسنت جميع خصاله আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করেছি যিনি আমাদেরকে পবিত্র জুমায়ের দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ নামাজ অত্যন্ত বারে জিনিস কঠিন জিনিস তবে যার অন্তরে আল্লাহর প্রেম প্রীতি ভালোবাসা এবং মহাব্বত আছে তার জন্য নামাজ মোটেও কঠিন নয় নামাজ পড়তে হবে নামাজকে খুজু এবং কুচু এর সাথেই পড়তে হবে খুজু আর কুচু কাকে বলে এ নিয়েই আমি গত দুই সপ্তাহ আপনাদের সম্মুখে আলোচনা করতেছিলাম রইসুল মুফাসিরিন আবদুল্লাহ ইবনে আব্বাস রজিয়াল্লাহ তালা আমাকে জিজ্ঞাসা করা হয়েছে হুজুর খুজু এবং খুশু কাকে বলে আবদুল্লাবনে আব্বাস উত্তর দিয়েছেন যে নামাজি এটা জানে না যে তার ডাইনে কে দাঁড়িয়েছে এবং বামে কে দাঁড়িয়েছে যদি কোনো নামাজির অবস্থা এমন হয় যে তার ডান পাশে কে দাঁড়িয়েছে এবং বাম পাশে কে দাঁড়িয়েছে এতটুকু খবর যদি তার কাছে না থাকে বুঝতে হবে তার নামাজ খুজু এবং খুশুয়ের সাথে আদায় হয়েছে সাইদ ইবনে জুবাই রজি আল্লাহ তালা আনুকে জিজ্ঞাসা করা হয়েছে হুজুর খুজু এবং খুশুর সংজ্ঞা কি কাকে বলে তিনি বলেন চল্লিশ বছর আমি এমনভাবে নামাজ পড়েছি চল্লিশ বছর পর্যন্ত আমি জানতাম না যে আমার ডাইন পাশে কে দাঁড়িয়েছে এবং বাম পাশে কে দাঁড়িয়েছে কত বড় ফজিলতের কথা অনেকে চক্ষু বন্ধ করে নামাজ পড়ে কেন নামাজ পড়ে চক্ষু বন্ধ করি খুজু এবং খুশু আনার জন্য এটা আসলে নিষেধ চক্ষু বন্ধ করে নামাজ পড়া এটা শূন্যতের পরিপন্থী শূন্যতের খেলা আপনার মন যেদিকে ছুটাছুটি করুক না কেন চক্ষু বন্ধ করে নামাজ পড়া শূন্যতের খেলা এক বুজুর্গ দুরাঘাত নামাজ পড়েছে চক্ষু বন্ধ করে খুজু খুশু আনার জন্য নামাজ শেষ করে মোরাকাবায় বসেছে যে দেখি আমার নামাজের কি অবস্থা পরকালে আমার নামাজের শুরুটা কেমন দেখি একটু দেখলো যে তার নামাজ অত্যন্ত সুশ্রী একজন রুফুসি কন্যা মহিলার রূপ ধারণ করেছে তবে ওই মহিলার চোখ নেই মহিলার কি নেই চোখ নেই এ ঘটনাটি তিনি দারুল উলুম দেওবন্দের প্রথম শাইখুল হাদিস আল্লামা ইয়াসুব নানজুবি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করেছেন হুজুর খুজু খুশু আনার জন্য একাগ্রতা আনার জন্য চক্ষু চক্ষুর কথা বলে নাই একাগ্রতা আনার জন্য দুই রাগাত নামাজ পড়েছি নামাজ শেষ মোরাগাবায় বসলাম দেখি নামাজের কি অবস্থা দেখলাম আমার নামাজ অত্যন্ত সুশ্রী একজন মহিলার রূপ ধারণ করেছে তবে হুজুর ওই মহিলার চোখ নাই ইয়াকুব নানকবি রহমতুল্লাহ আলাই শোনা মাত্রই বলেছে বাবা তুমি কি চক্ষু বন্ধ করে নামাজ পড়েছ তো হা হ্যাঁ হুজুর আমি একাগ্রতা আনার জন্য চক্ষু বন্ধ করে নামাজ পড়েছি তো এই কারণেই তো তোমাকে নামাজের যে পুরস্কার দেওয়া হয়েছে যে সুন্দরী রমণীটাকে তুমি চক্ষু বন্ধ করে নামাজ পড়েছ এই জন্য তোমাকে যে নারী পুরস্কার দেওয়া হয়েছে তারও চক্ষু ছিল না এই ঘটনা দ্বারা কি বুঝলাম চক্ষু বন্ধ করে নামাজ পড়া ঠিক না আপনার মন যেদিকে যাক অসুবিধা নেই চেষ্টা করবেন মনটাকে এক আল্লাহর দিকে ফিরানোর জন্য তবে একাগ্রতা আনার জন্য কখনো চক্ষু বন্ধ করে নামাজ পড়বেন না এটা শূন্যতের খেলা হবে খুজু খুশু আনার জন্য আমাদের ওলামা একরাম মুজুরগানের দিন কিছু পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই পদ্ধতিগুলো যদি আমরা মেনে চলতে পারি নামাজের ভিতরে খুজু এবং খুশু আসবে এক নাম্বার নামাজি ব্যক্তি তার চক্ষু হেফাজত করতে হবে হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি তার চক্ষু হেফাজত করে না তার নামাজ কখনো খুজু এবং খুশুয়ের সাথে আদায় হয় না এই জন্য খুজু এবং খুশু আনার জন্য প্রথম শর্ত চক্ষুকে আপনার দৃষ্টিকে না যায় বস্তু থেকে হেফাজত করতে হবে ভাই হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেছেন এই চোখ দ্বারা যদি তুমি একজন যুবতী নারী যার দিকে তাকানো তোমার জন্য হারাম যদি তাকাও একটা কবিরা গুণা দেওয়া হবে তোমার জন্য আর একটা কবিরা গুণায়ের জন্য কালকে আমাদের ময়দানে কমপক্ষে সাত শত বছর সাত হাজার বছর জাহান্নামের আগুন জ্বলতে হবে একটা কবির আগুনের জন্য এই জন্য ভাইরা আমরা চক্ষু বন্ধ করে নামাজ পড়ব না এবং চক্ষুটাকে আমরা হেফাজত করবো আল্লাহ বা আমাদেরকে সুযোগ উঁচু দান করবে নাম্বার দুই হারাম থেকে আপনাকে বেঁচে থাকতে হবে হারাম হারাম যদি কোনো মানুষ ভক্ষণ করে তার নামাজে কখনো খুজু এবং খুশু আসবে না এটা স্পষ্ট হাদিসের কথা হারাম থেকে আপনাকে অবশ্যই বাঁচতে হবে কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানিস্তার সাওবান বিয়াশরদি তার হিমা ফিহা দেরহামুন হারামুন লাম ইউকবাল্লাহু সালাতুন মাদাম আলাইহি আল্লাহর নবী বলেছেন আমার কোন উম্মত যদি একটা জামা ক্রয় করে দশ টাকা দিয়ে দশ টাকার মধ্যে নয় টাকা ষোলো আনা হালাল আর একটা টাকা হলো মাত্র হারাম এ হালালে হারামে মিশ্রিত টাকা দিয়ে আমার উম্মত যদি একটা জামা ক্রয় করে আর এই জামা গায়ে দিয়ে আমার উম্মত যতদিন নামাজ পড়বে আল্লাহ আর আমিন তার কোনো নামাজ কবুল করবেন না নয় টাকা হালাল এক টাকা কি হারাম এই হালালে হারামে মিশ্রিত জামা গায়ে দিয়ে যদি আপনি নামাজ পড়েন আল্লাহ পাক আপনার কোনো নামাজ কবুল করবেন না মদিনা শরীফের ভিতরে গিয়ে যদি পড়েন আল্লাহ পাক আপনার নামাজ কবুল করবে না এর জন্য আমার ভাইরা নামাজ পড়ার জন্য যে জামা আমরা গায়ে দিয়ে মসজিদে আসবো আমাদের ওই জামাটা যেন অন্তত হারাম টাকা থেকে হারাম রুজি রোজগার থেকে যেন নিরাপদ থাকে এদের প্রতি আমরা খেয়াল করবো এত কষ্ট করে আসলেন নামাজ পড়ার জন্য কিন্তু আপনার নামাজ কবুল হইল না তো নামাজ পড়ার তারা কি লাভ হইল হইল আপনার নাম্বার তিন হুজু খুশু আনার জন্য তিন নাম্বার উপায় আজান দেওয়ার সাথে সাথে মসজিদে আসা আজান দেওয়ার সাথে সাথে কোথায় আসা মসজিদে আসা কোনো মানুষ যদি আজান দেওয়ার সাথে সাথে মসজিদে আসে এর বরকত আল্লাহ রব্বুল আলমী তাকে কুজু এবং খুশুওয়ালা নামাজ দান করে হাদিসের মধ্যে আছে কানা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইউহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসুহু ফাইজা হাজারাতিস সালাহ ফালাম তারিফনা না লাম নারিফুহু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী আমাদের সঙ্গে কথাবার্তা বলতেছেন আল্লাহর নবী আমাদের সঙ্গে কথাবার্তা বলতেছেন হাসি মজাক করতেছিল হঠাৎ মসজিদের মসজিদ থেকে আজানের আওয়াজ নবীজির কানে গিয়েছে অবস্থা হলো কি লাম ফাইজা হাজারাতি সলা ফালাম তারিখ না এখন আর নবী আমাদের কাউকে চিনে না আমরাও নবীকে এখন চিনি না নবীর চেহারা সুরত আজান শোনার সাথে সাথে এমন হয়েছে যে নবী আমাদেরকে এখন আর কি করে না আমি বললাম হুজুর আমি আয়সা মান আয়সা আয়সা আবার কে ইয়ার আল্লাহ আয়সা আবু বকর মেয়ে মান আবু বকর আবু বকর আবার কে আজকে আমাদের অবস্থা এমন হয় না আজান শুনের সাথে সাথে মসজিদে আসা এটা আমাদের হয় না আমার ভাইরা অনেক ভাই হয়তো প্রশ্ন করবেন হুজুর আজান শোনার সাথে সাথে মসজিদে গেলে কি লাভ দ্বারা কি কোনো লাভ আছে عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الا ادلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات আল্লাহর নবী একবার একটা হাদিস বলেন হে আমার সাহাবীরা আমি কি তোমাদেরকে এমন একটি আমল সম্পর্কে অবহিত করব না যে আমল আদায় করতে পারলে আল্লাহ রব্বুল আলমিন চিরদিনের সব গুণা মাফ করে দেন ওয়ার ফাবিদ জাত এবং দরজাত বলন্দ করে দেন অলু বালা ইয়া রসুল আল্লাহ সাহাবাইকরাম বলেছেন ইয়া রসুল্লাহ বলুন আল্লাহর নবী তিনটে আমল কথা বলেছেন এই তিনটা আমল যদি করতে পারো আল্লাহ রব্বুল আলমী তোমাদের গুণাগুলো মাফ করবেন এবং মর্যাদা বলন্দ করবেন এক নাম্বার ইসবাগুল ওজু আলাল মাকারে কষ্ট সত্ত্বেও অজুকে পূর্ণ করা ভালোভাবে অজু করা এর দ্বারা আল্লাহ পাক গুণাসমূহ মাফ করে দেন ভালোভাবে অজু করা বুঝেন তো না ভালোভাবে অজু করা অজু ভিতর কিছু সুন্নত আছে কিছু ফরজ আছে কিছু মোস্তাহাব আছে ফরজ মোস্তাহাব সুন্নত এগুলোকে রেয়ায়ত করে অজু করা এটা হলো ভালোভাবে উজু করার অর্থ অকাসরাতুল কোটা ইলাল মাসাজিদ মসজিদের দিকে অধিক পরিমাণে যাতায়াত করা এর দ্বারায় মানুষের গুণা কি করে কি হয়ে যায় মাফ হয়ে যায় আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আমার কোনো উন্মত যদি সুন্দরভাবে অজু করে নামাজ পড়ার লক্ষ্যে মসজিদের দিকে রওনা দেয় যতটা কদম মসজিদের দিকে দিবে ততটা কদমে একটা একটা করি নাকি তার আমলনামায় লেখা হয় যতটা কদম দিবে ততটা কি লেখা হয় নেকি লেখা হয় আর একটা করি কদমের দ্বারায় তার গুণা কি হয়ে যায় মাপ হয়ে যায় কাসরাতুল কোতা ইলাল মাসাজিদ মসজিদের দিকে অধিক পরিমাণে যাতায়াত করা এর কারণে আল্লাহ রব্বুল আলমিন বান্দার গুণা মাফ করেন সুন্দরভাবে উজু করা এর দ্বারাও বান্দা আল্লাহর গুণা মাফ করেন অজু যদি সুন্দরভাবে করতে পারে কি লাভ একটা হাদিস শুনুন কলা রসুল্লাহ সাল্লু আলাইহি ওসাল্লাম মান তাওয়াজ্জাল খরাজাত খতায়াহু মিন জাসাদিহি আল্লাহর নবী একসাদ করেন কোন মানুষ যদি সুন্দরভাবে অজু করে আল্লাহ রব্বুল আলমিন তার সব গুণা মাফ করে দেন আপনাকে আলোচনা বুঝুন না আমার কথা বলেন না কেন আমার সাথে কোন মানুষ যদি সুন্দরভাবে অজু করে তার জীবনের সব গুণা কি মাফ হয়ে যায় আরে দৈনিক একটা লোক কমপক্ষে কয়বার উজু করতে হয় পাঁচ অক্ত নামাজের জন্য পাঁচবার যদি উজু করে আর পাঁচবার যদি তার গুণা মাপ হয় এর থেকে সুসংবাদের কথা তার জন্য আর কি হইতে পারে বলেন আরে অজু করার সাথে সাথে তার নখের ভিতর থেকে পর্যন্ত গুণাগুলো জড়ে যায় হাত্তা তাকুজা মিন তাতে আসফারি তার মুখের মিক থেকেও তার গুণাগুলো ঝরে যায় ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একবার অজু করতেছিলেন ঘাটে বসে তিনার সাথে এক যুবক অজু করতেছে বসে বসে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দেখলো কি তিনার পাশে যে যুবক তিনার সাথে অজু করতেছে অজুর ফানির সাথে সাথে ওই যুবকের দেহ থেকে তার জেনার গুণাগুলো ধরে যেতেছে তিনি এটা থেকে আশ্চর্য হলেন ইমাম আবু আনিবা রহমতুল্লাহ আলাই অজু শেষ করে অপেক্ষমান যে যুবককে দুটা কথা জিজ্ঞাসা করবো দেখি অজু শেষ করার পরে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওই যুবককে বলল ইয়া সাপ তুবা আনিস জিনা ও যুবক তুমি জেনা থেকে তোবা করো ওই যুবকের গায়ে কম্পন শুরু হয়ে গেল আমি জেনা করেছি ঠিক তোর হুজুরে জানলো কিভাবে কারণ মানুষ যত গুণাগারে হোক না কেন কোন একজন আলেমকে দেখায় মানুষ গুণা করতে চায় না সাধারণত আর কারো যদি তকদির কুফাল খারাপ হয়ে যায় সেটা ভিন্ন কথা যুবক হুজুরকে জিজ্ঞাসা করলো হুজুর আমি জেনা করেছি এটা সত্য তবে আপনি কিভাবে জানলেন আমি যে জেনা করলাম ইমাম আজম আবু আনিফা বলে বাবা তুমি তো অজু করতেছ আমি দেখতেছি অজুর পানির সাথে সাথে তোমার দেহ থেকে জেনার গুণাগুলো জড়ে পড়েছে তো আমার ভাইরা আমরাও জেনা করি জেনা করি কিনা আরে হাতেরও জেনা আছে চোখেরও জেনা আছে পায়েরও কি আছে জিনা আছে সব কিছুর জিনা আছে এই জন্য আমার ভাইরা সুন্দরভাবে আজান দেওয়ার সাথে সাথে আমার দুনিয়াবি কাজকর্ম আমার উপর এখন হারাম এখন আমি শুধু নামাজ পড়ব নামাজের উদ্দেশ্যে আমি মসজিদে আসব সুন্দরভাবে আমি পাঁচ মিনিট সময় ব্যয় করে আমি অজু করব এর দ্বারা তো আমারই লাভ আমার তো আর কোনো ক্ষতি না আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই বড় একজন বুজুর্গ ছিলেন এক লোক তিনাকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করলো আবদুল্লাহ ইবনে মোবারক আল্লাহ আপনার সঙ্গে কি রূপ আচরণ করেছিল আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই বলেন ও আল্লাহ পাক আমার জীবনের সব গুণা মাফ করে দিয়েছেন তবে আমার থেকে আমার বাড়ির দরওয়াজার যে কামার ছিল কামার কামারের অবস্থা আমার থেকেও আরো অনেক ভালো কামারের অবস্থা আমার থেকেও অনেক ভালো আমার ঈর্ষা হয় যে তার সমকক্ষ বলি আমি হতে পারলাম না যে লোকটা স্বপ্নে দেখেছে ফজরের নামাজের পর কামারের বাড়িতে গেল কামারের বাড়িতে গিয়ে কামারের স্ত্রীকে জিজ্ঞাসা করলো যে তোমার স্বামী তো মারা গিয়েছে তোমার স্বামী কি আমল করতো একটু বলো তো ও না ভাই আমার স্বামী তো কামার ছিল সারাদিন লোহা পিটাইত সারাদিন আমার স্বামী লোহা পিটাইত তবে রাত্রে যখন ঘুমাইতে আসতো আমাদের বাড়ির সামনে আবদুল্লেবনে মোবারকের বাড়ি আবদুল্লেবনে মোবারক ইমাম আবু আনিবার একজন ছাত্র ছিলেন বড় মহাদ্দেশ ছিলেন তিনি তিনার বাড়ির ছাদের উপর সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়তেন আমার স্বামী যখন প্রস্রাবের জন্য মাঝে মাঝে ঘর থেকে বের হতেন তখন ওই আবদুল্লেবনে মোবারককে দেখত যে আবদুল্লেবনে মোবারক দাঁড়ায় দাঁড়ায় কি পড়তেছে নামাজ পড়তেছেন তখন আমার স্বামীর খুব আফসুস লাগতো আর আল্লাহর দরবারে দোয়া দিত আল্লাহ আবদুল্লাহ ইবনে মোবারককে যে পরিমাণ স্বাধীন তুমি বানিয়েছ যার কারণে রাত নামাজ পড়ে আল্লাহ তুমি আমাকে লোহার বানিয়েছ কামার বানিয়েছ যার কারণে লোহা পিটায় আমার দেহ ব্যথা থাকে যার কারণে কোনো নামাজ আমি পড়তে পারি না আবদুল্লাহ ইবনে মোবারকের আমলের উপর আমার স্বামী আফসুস করতো শুধু এতটুকু আর কি করত তো আমার স্বামীর একটা অভ্যাস ছিল আমার স্বামী যখন কামার ছিল তো কামার লোহাতে পিটানোর জন্য যখন হাতুড়িটাকে এভাবে উঠেছেন হাতুড়ি হাতুড়ি ছিলেন তো আপনারা না হাতুড়িটাকে যখন এভাবে উঠাইতো আর সঙ্গে সঙ্গে কানে আজানের আওয়াজ আসতো তখন হাতুড়িটাকে আর সামনে ফেলতো না হাতুড়িটাকে পিছনের দিকে ফেলে দিয়েই আমার স্বামী মসজিদে চলে যেত আল্লাহ একবার তখন ওই লোক বলেছে ও এই দুই আমলের কারণেই তো আল্লাহ রব্বুল আলমিন তোমার স্বামীকে আবদুল্লাবনে মোবারক এত বড় মহাদেশ তারপরেও তার থেকে তোমার স্বামীকে কি আল্লাহ পাক বাড়িয়ে দিস তো আমার ভাইরা আজান শুনবো আজান শোনা মাত্রই আমরা মসজিদে আসবো ও ইন্তজার আছে বাজার সলা নামাজের অপেক্ষায় বসে থাকলে আল্লাহ পাক গুনা মাফ করে দেন সোহান আল্লাহ এই যে এখন আপনারা বসে আছেন কিসের অপেক্ষায় বসে আছেন নামাজের অপেক্ষায় আল্লাহ রব্দুল আলমিন আপনাদের গুণাগুলো কি করতেছে মাফ করতেছে নাম্বার চার খুজু এবং খুশু আনার জন্য চতুর্থ নাম্বার মাধ্যম আন্তাবুদাল্লাহা কান্নাকা তারহু এমন ভাবে নামাজ পড়তে হবে যে যেন আমাকে আমার মাওলা দেখতেছে এমন ভাবে নামাজ পড়তে হবে যে আমাকে কে দেখতেছে আমার মাওলা দেখতেছে আমাকে প্রত্যেকেই যদি আমরা এভাবে নামাজ পড়ি ভাই খেয়াল করেন কোন কর্মচারী বদলা সে যখন মাঠে কাজ করে আর যখন সে তার মালিককে দেখে তখন কাজের অবস্থা আগের থেকে আর একটু সুন্দর হয় কিনা বলেন আপনারা কথা বলেন না কেন ভাই ওইটা বাদ দেন এদিকে দেখান বদলা কাজ করতেছে যদি বদলাকে তার মালিকে দেখে তখন বদলার কাজ কি একটু সুন্দর হয় কিনা বলেন একটু সুন্দর হয় আল্লাহর নবীও বলেছে তোমরা এমনভাবে নামাজ পড়ো যেন আল্লাহ তোমাদেরকে কি দেখতেছে তুমিও আল্লাহকে দেখতেছো আল্লাহ তোমাকে আসলে আল্লাহ কি আমাদের নামাজ পড়া অবস্থা আমাদেরকে দেখেন কিনা বলেন আল্লাহ আমাদেরকে দেখেন কিনা দেখেন আল্লাহ আমাদেরকে দেখতেছে কোন মানুষ যদি এভাবে নামাজ পড়ো যে আমাকে আল্লাহ দেখতেছে আমি তো বলবো তার নামাজ কখনো নর্মাল নামাজ হতে পারে না তার নামাজ তো খুব সুন্দর নামাজ নাম্বার পাঁচ জীবনে নামাজ এমনভাবে পড়তে হবে যে এটা আমার জীবনের শেষ নামাজ এটা আমার জীবনের কি শেষ নামাজ আজকে যে জুমা পড়ার জন্য আমরা মসজিদে আসছি জুমাটা আমরা এই নিয়তে পড়ব যে এই জুমার নামাজ হয়তো আমার জীবনের কি শেষ নামাজ আমার জীবনের শেষ নামাজ যদি কোনো মানুষ এই নিয়তে নামাজ পড়বে যে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ আমার ভাইরা স্ত্রী থেকে যখন বিদায় নিবেন এই নিয়তে বিদায় নিতে হবে যে মনে হয় আমার স্ত্রীর সাথে জীবনের আমার শেষ দেখা ছেলে থেকে এভাবে বিদায় নিবেন যে এটা মনে হয় আমার জীবনের ছেলের সাথে জীবনের শেষ কথা মায়ের থেকে এভাবে বিদায় নিবেন যে মনে হয় এটা আমার মায়ের সাথে আমার জীবনের কি গত বুধবার আমাদের নাটেশ্বর দিঘিজেন বাজারের একজন তরুণ ব্যবসায়ী একবারে তরুণ পুরা নাটেশ্বরের সবাই তারে চিনে চা দোকানদার ছিল রং চা অত্যন্ত সুস্বাদু চা বিভিন্ন জায়গা থেকে তার চা খাওয়ার জন্য মানুষ যাইত নয়টা বাজেও সে চা বিক্রি করছে এগারোটা বাজে ওই লোকটা দোকানেই মারা গেছে তো জীবনে ফজল নামাজ পড়ছে এই ফজল নামাজটা তার জীবনের কি হয়েছে গড় আমার ভাইরা জীবনে এভাবে নামাজ পড়বো যে এটা আমার জীবনের কি শেষ নামাজ দেখবেন আপনার নামাজের গুরুত্ব নামাজের একাগ্রতা আরো বেড়ে যাবে নামাজটা আরো সুন্দর হবে আপনার নাম্বার ছয় নামাজের রোপণ গুলোকে ধীরে ধীরে আদায় করা নামাজের রোপণ গুলোকে ধীরে ধীরে আদায় করা দাঁড়ানো খুব ধীরে দাঁড়াবেন রুকু দিবেন খুব শান্তভাবে রুকু দিবেন রুকুর থেকে যখন আবার দাঁড়াবেন খুব শান্তভাবে দাঁড়াইতে হবে আমাদের অনেক ভাই আছে রুকু দেয় তবে রুকু দেওয়ার পরে সোজা হয়ে দাঁড়ায় না আবার সেজদায় চলে যায় কি করে এরকম আছে কিনা অনেকে খোদার কসম এই লোকের নামাজ হয় নাই এ লোকের নামাজটা কি সেজদা করে এক সেজদা দিই সুন্দর করে বসে না এ মাথা একটু উঠে আবার সে চলে যায় তার নামাজটা কি হয় না এত কষ্ট করে নামাজ পড়ার জন্য আসছেন কি এটা কি নামাজ হলো আপনার কলাপ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামা আসওয়া উন্নাসে সারজাতান আল্লাযী ইয়াসরিকু সালাতাহু ইলা ইয়া রাসূলাল্লাহ কাইফা ইয়াসরিকু সালাতাহু কলা লা ইয়াতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা আল্লাহর নবী হাদিসের মধ্যে একসাথ করেন সবচাইতে বড় চোর ওই ব্যক্তি যে নামাজের ভিতরে চুরি করে যে নামাজের ভিতরে কি করে সে সব সবচাইতে বড় দুর্নীতিবাদ এবং সবচাইতে বড় চোর সাহাবাইকরাম প্রশ্ন করেছিলেন আর রসুল আল্লাহ নামাজের ভিতরে আবার কিভাবে চুরি করে হুজুর আবার ব্যাখ্যা দিল কলালা ওলা সুজুদাহা ও সাহাবিরা নামাজের ভিতরে চুরি করা মানে রুকু ঠিক করে দেয় না সেই ভালোভাবে আদায় করে না এটা হলো কি নামাজের ভিতরে কি করা চুরি করা এই জন্য আমার ভাইরা মুসল্লি হয়ে মসজিদে আসলাম কিন্তু নবীর বাসায় বড় চোর হয়ে আমি মসজিদ থেকে বের হলাম এই জন্য নামাজের আরকানগুলো তাদিলের সাথে একবারে খুব ধীরে ধীরে আমরা আদায় করার কি করব আগায়া আইনে লড়া ইমে আগার ওক্তে নামাজ আগায়া আইনে লড়া ইমে আগার ওক্তে নামাজ কেবলা रोहो के जमी बूसे हुई कौमे जात एक ही सब में खड़ा हो गई महमूद आयात ना कोई बंदा रहा और ना कोई बंदा नवाज মসজিদে মোর সিয়া খাহেগে কে না রাহি ইয়ানি ও সাহেবে আও সাফে হেজাজি না রাহি হজরতে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে নামাজ পড়তে দেখতে দেখলো যে তার নামাজের গুলো সুন্দরভাবে আদায় হচ্ছে না নামাজ শেষ করার পর হজরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করলো ভাই আজকে যেভাবে নামাজ পড়েছ এভাবে তুমি কতদিন নামাজ পড়তেছ ওই সাহাবি বলে হে উজাইফা আমি চল্লিশ বছর এভাবে নামাজ পড়তেছি কয় বছর কলা হুজাইফা মা সল্লাইতা অলা মুদ্দা আলা জালিকা মুদ্দা আলা গায়রিল মিল্লা হজরত হোজাইফা বলেন ও ভাই তুমি এক ওক্ত নামাজও পড়ো নাই এরে বোঝাই এর এর আল্লাহর বান্দা এভাবে নামাজ পড়ে যদি তুমি মৃত্যুবরণ করো আল্লাহর নবীর আনিত আদর্শের বিপরীত তোমার মৃত্যু হয়ে যাবে আমার ভাইরা একজন সাহাবি একদা একজন সাহাবিকে বলেছেন ও সাহাবি ভাই তোমরা তো নবীকে দেখেছ নবীর নামাজও দেখেছ আমরা তো কখনো নবীকে কি এটা সাবিদের পরের যুগকে কি বলা হয় তাবেই বলা হয় তাবে বলতেছে যে ঠিক আছে আমি একটু দুরাকাত নামাজ পড়ি দেখো নবীর নামাজের মতো হয় কিনা আমার নামাজটা তাবিন দুরাকাত নামাজ খুব সুন্দরভাবে আদায় করছে খুব সুন্দরভাবে কি আদায় করার পরে বলে বলো ভাই আমার নামাজটা নবীর নামাজের মতো হয়েছে কিনা ওই সাহাবি হেসে দিয়ে বলে ভাই রে তুমি নামাজ পড়েছো ঠিক নামাজ হয়েছে তবে আল্লাহর নবীর যুগে যারা মুনাফে হেদের নামাজ তোমার নামাজ থেকেও আরো হাজার গুণ সুন্দর ছিল আল্লাহর নবীর যুগে যারা কি ছিল মুনাফেক ছিল হেদের নামাজ তোমার এ নামাজ থেকে কুটি গুণে বেশি কি ছিল সুন্দর ছিল তো আমার ভাইরা চিন্তাটা করেন আল্লাহর নবী একবার মসজিদের কন্যারে কিছু সাহাবা একরামকে নিয়ে বসে রইলেন একটা লোক মসজিদে ঢুকে নামাজ পড়েছে এক কন্যারে দাঁড়িয়ে নামাজ পড়েছে সালাম শেষ করে আল্লাহর নবীকে আসে সালাম করলো আসসালাম আলাইকা ইয়া রসুল সালাম দিল নবীকে নবী বলেছেন ওয়ালাইকুম আসসালাম ইরজি ফাসল্লি ফাইন্না কালাম তুসল্লি আল্লাহর নবী ওই লোকটার সালামের উত্তর নিয়ে বলেছেন বাবা যাও নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই তুমি কি পড়ো নাই ওই লোকটা নামাজ পড়ে নবীর দরবারে আসছে কিন্তু নবী বলে তুমি কি পড়ো নাই ওই লোকটা আবার সুন্দর বাবু উজু করে আরো সুন্দর করে দূরে কাজ নামাজ পড়ে আবার আল্লাহর নবীর কাছে এসে নবীকে সালাম করল নবী বলে ওয়ালাইকুম সালাম ইরিজি ফাসল্লি ফাইন কালাম তুসল্লি ও আমার সাহাবি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই দুই দুইবার নামাজ পড়েছে সাহাবিটি কিন্তু নবী বলে তুমি নামাজ পড়ো নাই তৃতীয়বার আবার এই লোকটা নামাজ পড়ে নবীকে আসে সালাম করলো নবী বলে ওয়ালাইকুম সালাম ইরজি পাসল্লি ফাইন না কালাম তুসল্লি ও সাহাবি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই তিনবার এই সাহাবি নামাজ পড়েছে কিন্তু নবী বলে তুমি নামাজ লোকটা এখন আল্লাহ নবীর দরবারে অত্যন্ত ছোট হয়ে বলছে মা আসানু রহা পাল্লিমনি ইয়া রসুল আল্লাহ ওবা আল্লাহ রসুল আর সুন্দর নামাজ কেমনে পড়ে সেটা আমি জানি না দয়া করে নামাজ কেমনে পড়তে হয় আপনি পড়ে আমাকে দেখায় দিন আল্লাহর নবী তখন নামাজ কেমনে পড়তে হয় রুকু কেমনে পড়তে হয় সেইটা কেমনে দিতে হয় আল্লাহর নবী নিজে কি করলেন তা আমি বললাম ভাই সাহাবাইকরামের যুগের মানুষেরা নামাজ পড়েছে কিন্তু নবী বলে নামাজ পড়ো নাই সাহাবাইকরামের পরে প্রায় চোদ্দ শত বছর শেষ এখন আমরা নামাজ পড়তে আসছি আল্লাহ জানে আমাদের নামাজ যদি আল্লাহর নবী দেখতো সাহাবাইকরাম দেখতো কি অবস্থা হইত এক ভদ্রলোক এবার একবার আমার কাছে আসছে মাগরীবের নামাজের সময় সালাম ফিরানোর পর দুই রেখার সুন্নত পড়লাম আমি আমার এই দুরাঘাত সুন্নতের সময় ওই ভদ্রলোক দুরাঘাত সুন্নত পড়ছে দুরাঘাত নফল পড়ছে মুনাজাত তো একটা কিন্তু আমারও এখন দুরাঘাত এখনো কি হয় নাই আমার দুরাঘাতে উনি এই দুরাঘাত পড়লো নফল দুরাঘাত পড়লো মুনাজাত পড়লো সব করলো সালাম ফিরাইবার পরে তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি যে নামাজ পড়লেন আমার দুরাঘাতের ভিতরে আপনি এতগুলো নামাজ কেমনে আদায় করলেন তো ভাতিজা জন্মের পর ছোটকাল তুই নামাজে তো পড়ি আর কি পড়ি ক নামাজ পড়তে পড়তে এটা চালু হয়ে গেছে কর না কেন নামাজ পড়তে পড়তে কি হয়ে গেছে চালু হয়ে গেছে কম্পিউটার মতো এখন ধরলে শেষ যায় আমাদের নামাজের অবস্থা এরকম নামাজ পড়ে দাঁড়াইলে নামাজ আমাদের কি শেষ রুকু খবর সেইটা কোনোটার আমাদের হিসাব নাই যাই হোক আমার ভাইরা খুজু এবং খুশুয়ের সাথে আল্লাহ রব্বুল আলমিন সাহাবাই রামের নামাজের মতো আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন যারা আপনারা শূন্য পড়েন না শূন্য পড়ে দেন